বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ তাহাদের যাহারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান ও যাহারা কঠোর পরিচালক এবং যাহারা জিকির আবৃত্তিতে রত إن إلهكم لواحد নিশ্চয়ই তোমাদের ইলাহ এক رب السماوات والأرض وما بينهما ورب المشارق যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছুর প্রভু এবং প্রভু সকল উদয়স্থলের إنا زينا السماء الدنيا بزينة الكواكب আমি নিকটবর্তী আকাশকে নক্ষত্র রাজির সুষমা দ্বারা সুশোভিত করিয়াছি وحفظا من كل شيطان مارد এবং রক্ষা করিয়াছি প্রত্যেক বিদ্রোহী শয়তান হইতে لا يسمعون إلى الملأ الأعلى ويقذفون من كل جانب ফলে উহারা ঊর্ধ্ব জগতের কিছু শ্রবণ করিতে পারে না এবং উহাদের প্রতি নিক্ষিপ্ত হয় সকল দিক হইতে دحورا ولهم عذاب واصب বিতরণের জন্য এবং উহাদের জন্য আছে অবিরাম শাস্তি إلا من خطف الخطفة فأتبعه شهاب ثاقب তবে কেহ হঠাৎ কিছু শুনিয়ে ফেলিলে জ্বলন্ত উল্কা পিণ্ড তাহার পশ্চাধাপন করে فاستفتهم أهم أشد خلقا أم من خلقنا إنا خلقناهم من طين لازب উহাদেরকে জিজ্ঞাসা করো উহারা সৃষ্টিতে দৃঢ়তর না আমি অন্য যাহা কিছু সৃষ্টি করিয়াছি তাহা উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি আঠালো মৃত্তিকা হইতে তুমি তো বিস্ময়ে বোধ করিতেছ আর উহারা করিতেছে বিদ্রুপ এবং যখন উহাদেরকে উপদেশ দেওয়া হয় উহারা তাহা গ্রহণ করে না وإذا رأوا آية يستسخرون উহারা কোনো নিদর্শন দেখিলে উপহাস করে وقالوا إن هذا إلا سحر مبين এবং বলে ইহা তো এক সুস্পষ্ট জাদু ব্যতীত আর কিছুই নয় أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون আমরা যখন মরিয়া যাইব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে উত্থিত করা হইবে أوآباؤنا الأولون এবং আমাদের পূর্বপুরুষদেরকেও قل نعم وأنتم داخرون বলো হ্যাঁ এবং তোমরা হইবে লাঞ্ছিত فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون উহা একটিমাত্র প্রচন্ড শব্দ আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে وقالوا يا ويلنا هذا يوم الدين এবং উহারা বলিবে দুর্ভোগ আমাদের ইহাই তো কর্মফল দিবস هذا يوم الفصل الذي كنتم به تكذبون ইহাই ফয়সালার দিন যাহা তোমরা অস্বীকার করিতে احشروا الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون ফিরিস্তাদেরকে বলা হইবে একত্র কর জালিম ও উহাদের সহচর গণকে এবং উহাদেরকে যাহাদের ইবাদত করিত তাহারা من دون الله فاهدوهم إلى صراط الجحيم আল্লাহর পরিবর্তে এবং উহাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে অতঃপর উহাদেরকে থামাও কারণ উহাদেরকে প্রশ্ন করা হইবে তোমাদের কি হইল যে তোমরা একে অপরের সাহায্য করিতেছ না بل هم اليوم مستسلمون বস্তুত সেই দিন উহারা আত্মসমর্পণ করিবে وأقبل بعضهم على بعض يتساءلون এবং উহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে قالوا إنكم كنتم تأتوننا عن اليمين উহারা বলিবে তোমরা তো তোমাদের শক্তি লইয়া আমাদের নিকট আসিতে قالوا بل لم تكونوا مؤمنين তাহারা বলিবে তোমরা তো বিশ্বাসী ছিলে না وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না বস্তুত তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় فحق علينا قول ربنا আমাদের বিরুদ্ধে আমাদের প্রতিপালকের কথা সত্য হইয়াছে আমাদেরকে অবশ্যই শাস্তি আস্বাদন করিতে হইবে আমরা তোমাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম কারণ আমরা নিজেরাও ছিলাম বিভ্রান্ত فإنهم يومئذ في العذاب مشتركون উহারা সকলেই সেদিন শাস্তির শরিক হইবে إنا كذلك نفعل بالمجرمين অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون উহাদেরকে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই বলা হইলে উহারা অহংকার করিত ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون এবং বলিত আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের ইলাহাগণকে বর্জন করিব بل جاء بالحق وصدق المرسلين বরং সে তো সত্য লইয়া আসিয়াছে এবং সে রাসুলদেরকে সত্য বলিয়া স্বীকার করিয়াছে তোমরা অবশ্যই মর্মন্তু শাস্তির আস্বাদ গ্রহণ করিবে এবং তোমরা যাহা করিতে তাহারই প্রতিফল পাইবে إلا عباد الله المخلصين তবে তাহারা নয় যাহারা আল্লাহর একনিষ্ঠ বান্দা أولئك لهم رزق معلوم তাহাদের জন্য আছে নির্ধারিত রিজিক فواكه وهم مكرمون ফলমূল আর তাহারা হইবে সম্মানিত في جنات النعيم সুখদ কাননে على سرر متقابلين তাহারা মুখামুখি হইয়া আসনে আসীন হইবে يطاف عليهم بكأس من معين তাহাদেরকে ঘুরিয়া ঘুরিয়া পরিবেশন করা হইবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে بيضاء لذة للشاربين শুভ্র উজ্জ্বল যাহা হইবে পানকারীদের জন্য সুস্বাদু لا فيها غول ولا هم عنها ينزفون উহাতে ক্ষতিকর কিছু থাকিবে না এবং উহাতে তারা মাতালও হইবে না وعندهم قاصرات الطرف عين তাহাদের সঙ্গে থাকিবে আনত নয়না আয়ত লোচনা হুরিগণ كأنهن بيض مكنون তাহারা যেন সুরক্ষিত ডিম্ব فأقبل بعضهم على بعض يتساءلون তাহারা একে অপরের সামনাসামনি হইয়া জিজ্ঞাসাবাদ করিবে قال قائل منهم إني كان لي قرين তাহাদের কেহ বলিবে আমার ছিল এক সঙ্গী يقول أئنك لمن المصدقين সে বলিত তুমি কি ইহাতে বিশ্বাসী যে أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمدينون আমরা যখন মরিয়া যাইব এবং আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইব তখনও কি আমাদেরকে প্রতিফল দেওয়া হইবে قال هل أنتم مطلعون আল্লাহ বলিবেন তোমরা কি তাহাকে দেখিতে চাও فاطلع فرآه في سواء الجحيم অতঃপর সে ঝুঁকিয়া দেখিবে এবং উহাকে দেখিতে পাইবে জাহান্নামের মধ্যস্থলে বলিবে হাল্লার কসম তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করিয়াছিলে আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকিলে আমিও তো হাজিরকৃত ব্যক্তিদের মধ্যে সামিল হইতাম আমাদের তো আর মৃত্যু হইবে না প্রথম মৃত্যুর পর এবং আমাদেরকে শাস্তিও দেওয়া হইবে না ইন্নাহাদা লাহুয়াল ফাউজুল আযীম ইহা তো মহা সাফল্য لمثل هذا فليعمل العاملون এইরূপ সাফল্যের জন্য সাধকদের উচিত সাধনা করা أذلك خير نزلا أم شجرة الزقوم আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না জাক্কুম বৃক্ষ إنا جعلناها فتنة للظالمين জালিমদের জন্য আমি ইহা সৃষ্টি করিয়াছি পরীক্ষা স্বরূপ إنها شجرة تخرج في أصل الجحيم এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হইতে طلعها كأنه رؤوس الشياطين ইহার মোচা যেন শয়তানের মাথা فإنهم لآكلون منها فمالئون منها البطون অবশ্যই উহারা ইহা হইতে ভক্ষণ করিবে এবং উদর পূর্ণ করিবে ইহা দ্বারা ثم إن لهم عليها لشوبا من حميم তদুপরি উহাদের জন্য থাকিবে ফুটন্ত পানির মিশ্রণ ثم إن مرجعهم لإلى الجحيم আর উহাদের গন্তব্য হইবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে إنهم ألفوا آباءهم উহাদের পিতৃপুরুষগণকে পাইয়াছিল বিপদগামী فهم على آثارهم يهرعون এবং তাহাদের পদাঙ্ক অনুসরণে ধাবিত হইয়াছিল ولقد ضل قبلهم أكثر الأولين উহাদের পূর্ব ও পূর্ববর্তীদের অধিকাংশ বিপদগামী হইয়াছিল ولقد أرسلنا فيهم منذرين এবং আমি উহাদের মধ্যে সতর্ককারী প্রেরণ করিয়াছিলাম فانظر كيف كان عاقبة المنذرين সুতরাং লক্ষ্য করো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল إلا عباد الله المخلصين তবে আল্লাহর এক অনিষ্ট বান্দাদের কথা স্বতন্ত্র ولقد نادانا نوح فلنعم المجيبون নুহ আমাকে আহ্বান করিয়াছিল আর আমি কত উত্তম সাড়া দানকারী ونجيناه واهله من الكرب العظيم তাহাকে এবং তাহার পরিবার বর্গকে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে وجعلنا ذريته هم الباقين তাহার বংশধরদেরকেই আমি বিদ্যমান রাখিয়াছি বংশ পরম্পরায় وتركنا عليه في الاخرين আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি سلام على نوح في العالمين সমগ্র বিশ্বের মধ্যে নুহের প্রতি শান্তি বর্ষিত হোক انا كذلك نجزي المحسنين এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম অন্য সকলকে আমি নিমজ্জিত করিয়াছিলাম ইব্রাহিম আর ইব্রাহিম তো তাহার অনুগামীদের অন্তর্ভুক্ত اذ جاء ربه بقلب سليم স্মরণ করো সে তাহার প্রতিপালকের নিকট উপস্থিত হইয়াছিল বিশুদ্ধ চিত্তে إذ قال لأبيه وقومه ماذا تعبدون যখন সে তাহার পিতা ও তাহার সম্প্রদায়কে জিজ্ঞাসা করিয়াছিল তোমরা কিসের পূজা করিতেছ তোমরা কি আল্লাহর পরিবর্তে অলিক ইলাহাগুলিকে চাও বিরব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালকের সম্বন্ধে তোমাদের ধারণা কি অতঃপর সে তারকা রাজির দিকে একবার তাকাইল এবং বলিল আমি অসুস্থ অতঃপর উহারা তাহাকে পশ্চাতে রাখিয়া চলিয়া গেল পরে সে সন্তর্পণে উহাদের দেবতাগুলির নিকট গেল এবং বলিল তোমরা খাদ্য গ্রহণ করিতেছ না কেন মালাকুম লা তোমাদের কি হইয়াছে যে তোমরা কথা বলো না فراغ عليهم ضربا باليمين অতঃপর সে উহাদের উপর সবলে আঘাত হানিল فأقبلوا إليه يزفون তখন ওই লোকগুলি তাহার দিকে ছুটিয়া আসিল قال أتعبدون ما تنحتون সে বলিল তোমরা নিজেরা যাহাদেরকে খোদাই করিয়া নির্মাণ করো তোমরা কি তাহাদেরই পূজা করো والله خلقكم وما تعملون প্রকৃতপক্ষে আল্লাহ সৃষ্টি করিয়াছেন তোমাদেরকে এবং তোমরা যাহা তৈরি করো তাহাও قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم উহারা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 তোমার অভিমত কি বলো সে বলিল হে আমার পিতা আপনি যাহা আদিষ্ট হইয়াছেন তাহাই করুন আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীল পাইবেন فلما أسلما وتله للجبين যখন তাহারা উভয়ে আনুগত্য প্রকাশ করিল এবং ইব্রাহিম তাহার পুত্রকে কাত করিয়া সাহিত্য করিল وناديناه أن يا إبراهيم তখন আমি তাহাকে আহ্বান করিয়া বলিলাম হে ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করিলে এইভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি إن هذا لهو البلاء المبين নিশ্চয়ই ইহা ছিল এক স্পষ্ট পরীক্ষা আমি তাহাকে মুক্ত করিলাম এক কুরবানের বিনিময়ে আমি ইহা পরবর্তীদের স্মরণে রাখিয়াছি সালামুন আলা ইব্রাহিম ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎ কর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি নিশ্চয়ই সে ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম আমি তাহাকে সুসংবাদ দিয়াছিলাম ইসাহাকের সে ছিল এক নবী সৎকর্মপরায়ণদের অন্যতম ইসহাক ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আমি তাহাকে বরকত দান করিয়াছিলাম এবং ইসাককেও তাহাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মপরায়ণ এবং কতক নিজেদের প্রতি স্পষ্ট অত্যাচারী ولقد مننا على موسى وهارون আমি অনুগ্রহ করিয়াছিলাম মূসা ও হারুনের প্রতি এবং তাহাদেরকে এবং তাহাদের সম্প্রদায়কে আমি উদ্ধার করিয়াছিলাম মহা সংকট হইতে আমি সাহায্য করিয়াছিলাম তাহাদেরকে ফলে তাহারাই হইয়াছিল বিজয়ী واتيناهما الكتاب المستبين আমি উভয়কে দিয়াছিলাম বিশদ কিতাব وهديناهما الصراط المستقيم এবং তাহাদেরকে আমি পরিচালিত করিয়াছিলাম সরল পথে وتركنا عليهما في الآخرين আমি তাহাদের উভয়কে পরবর্তীদের স্মরণে রাখিয়াছি মুসা ও হারুনের প্রতি শান্তি বর্ষিত হোক এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন তাহারা উভয়ই ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত وإن إلياس لمن المرسلين ইলিয়াসও ছিল রাসুলদের একজন إذ قال لقومه ألا تتقون স্মরণ কর সে তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা কি সাবধান হইবে না أتدعون بعلا وتذرون أحسن الخالقين তোমরা কি বায়ালকে ডাকিবে এবং পরিত্যাগ করিবে শ্রেষ্ঠ স্রষ্টা الله ربكم ورب آبائكم الأولين আল্লাহকে যিনি প্রতিপালক তোমাদের প্রতিপালক তোমাদের প্রাক্তন পূর্বপুরুষদের فكذبوه فإنهم لمحضرون কিন্তু উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছিল কাজেই উহাদেরকে অবশ্যই শাস্তির জন্য উপস্থিত করা হইবে إلا عباد الله المخلصين তবে আল্লাহর একনিষ্ঠ বান্দাদের কথা স্বতন্ত্র আমি ইয়া পরবর্তীদের স্মরণে রাখিয়াছি ইলিয়াসিন ইল ইয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন এইভাবেই আমি সৎকর্মপরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি إنه من عبادنا المؤمنين সে তো ছিল আমার মুমিন বান্দাদের অন্যতম وإن لوطا لمن المرسلين লুত ছিল রাসুলদের একজন إذ نجيناه وأهله أجمعين আমি তাহাকে ও তাহার পরিবারের সকলকে উদ্ধার করিয়াছিলাম এক বৃদ্ধা ব্যতীত যে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অতঃপর অবশিষ্টদেরকে আমি সম্পূর্ণভাবে ধ্বংস করিয়াছিলাম وإنكم لتمرون عليهم مصبحين তোমরা তো উহাদের ধ্বংসাবেশগুলি অতিক্রম করিয়া থাকো সকালে ও সন্ধ্যায় وبالليل أفلا تعقلون তবু কি তোমরা অনুধাবন করিবে না وإن يونس لمن المرسلين ইউনুসও ছিল রাসুলদের একজন إذ أبق إلى الفلك المشحون স্মরণ করো যখন সে পলায়ন করিয়া বোঝাই নৌজানে পৌঁছিল فساهم فكان من المدحضين অতঃপর সে লটারিতে যোগদান করিল এবং পরাভূত হইল فالتقمه الحوت وهو مليم পরে এক বৃহদাকার মৎস্য তাহাকে গিলিয়া ফেলিল তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগিল فلولا أنه كان من المسبحين সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করিত তাহা হইলে তাহাকে উত্থান দিবস পর্যন্ত থাকিতে হইত উহার উদরে অতঃপর ইউনুসকে আমি নিক্ষেপ করিলাম এক তৃণহীন প্রান্তরে এবং সে ছিল রুগ্ন وأنبتنا عليه شجرة من يقطين পরে আমি তাহার উপর এক লাউ গাছ উদ্গত করিলাম وأرسلناه إلى مئة ألف أو يزيدون তাহাকে আমি এক লক্ষ বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করিয়াছিলাম فآمنوا فمتعناهم إلى حين এবং তাহারা ইমান আনিয়াছিল ফলে আমি তাহাদেরকে কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিলাম فاستفتهم ألربك البنات ولهم البنون এখন উহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের জন্যই কি রইয়াছে কন্যা সন্তান এবং উহাদের জন্য পুত্র সন্তান অথবা আমি কি ফিরিস্তাদেরকে নারী রূপে সৃষ্টি করিয়াছিলাম আর উহারা প্রত্যক্ষ করিতেছিল দেখো উহারা তো মুনগড়া কথা বলে যে মিন ইফকিহিম লায়াকুলুন মিন إفكهم ليقولون ولد الله وإنهم لكاذبون আল্লাহ সন্তান জন্ম দিয়াছেন উহারা নিশ্চয়ই মিথ্যাবাদী أصطفى البنات على البنين তিনি কি পুত্র সন্তানের পরিবর্তে কন্যা সন্তান পছন্দ করিতেন ما لكم كيف تحكمون তোমাদের কি হইয়াছে তোমরা কিরূপ বিচার করো তবে কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না তোমাদের কি সুস্পষ্ট দলিল প্রমাণ আছে কুনতুম তোমরা সত্যবাদী হইলে তোমাদের কিতাব উপস্থিত করো وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون উহারা আল্লাহ ও জিন জাতির মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থির করিয়াছে অথচ জিনেরা জানে তাহাদেরকেও নিশ্চয়ই উপস্থিত করা হইবে শাস্তির জন্য سبحان الله عما يصفون উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ পবিত্র মহান إلا عباد الله المخلصين আল্লাহর একনিষ্ঠ বান্দাগণ ব্যতীত فإنكم وما تعبدون তোমরা এবং তোমরা যাহাদের ইবাদত করো উহারা ما أنتم عليه بفاتنين তোমরা কাহাকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করিতে পারিবে না إلا من هو صال الجحيم কেবল প্রজ্বলিত অগ্নিতে প্রবেশকারীকে ব্যতীত وما منا إلا له مقام معلوم আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রইয়াছে আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী وإن كانوا ليقولون উহারা তো বলিয়া আসিয়াছে لو أن عندنا ذكرا من الأولين পূর্ববর্তীদের কিতাবের মতো যদি আমাদের কোনো কিতাব থাকিত لكنا عباد الله المخلصين আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দা হইতাম فكفروا به فسوف يعلمون কিন্তু উহারা কুরআন প্রত্যাখ্যান করিল এবং শীঘ্রই উহারা জানিতে পারিবে ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হইয়াছে যে অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হইবে এবং আমার বাহিনী হইবে বিজয়ী فتول عنهم حتى حين অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো وأبصرهم فسوف يبصرون তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে أفبعذابنا يستعجلون উহারা কি তবে আমার শাস্তি ত্বরান্বিত করিতে চায় তাহাদের আঙিনায় যখন শাস্তি নামিয়া আসিবে তখন সতর্ক কৃতদের প্রভাত হইবে কত মন্দ অতএব কিছু কালের জন্য তুমি উহাদেরকে উপেক্ষা করো তুমি উহাদেরকে পর্যবেক্ষণ করো শীঘ্রই উহারা প্রত্যক্ষ করিবে উহারা যাহা আরোপ করে তা হইতে পবিত্র ও মহান তোমার প্রতিপালক যিনি সকল ক্ষমতার অধিকারী